মগো মা মগো মা ও গো মা আমার জীবন ফুল কাননে তুমি চাঁদের আলো মা তুমি চাঁদের আলো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো আমার জীবন ফুল কাননে তুমি চাঁদের আলো আমার জীবন ফুল কাননে তুমি চাঁদের আলো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো আকাশ জুড়ে তারার মেলা যোচনা ছড়ায় রাশি আমার হৃদয় আলো রাঙে দেখে তোমার হাসি আকাশ জুড়ে তারার মেলা যোচনা ছড়ায় রাশি আমার হৃদয় আলো রাঙে দেখে তোমার হাসি প্রতিক্ষণে আমার মনে জ্ঞানের প্রদীপ জালো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো তোমায় ছেড়ে চাই না পেতে সাত রাজারি ধ তুমি মাগো এই ভুবনে সবচেয়ে আপন তোমায় ছেড়ে চাই না পেতে সাত রাজারি তুমি মাগো এই ভুবানে সবচেয়ে আপন আচল দিয়ে মুখ মুছে দাও ধুলায় হলে কালো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো মাগো কেন এত ভালো তুমি কেন এত ভালো আমার জীবন ফুল কাননে তুমি চাঁদের আলো তুমি কেন এত ভালো মাগো কেন এত ভালো মাগো মা ও গো মা মাগো মা